আল্লাহ তুমি কত দয়াময় ও রহমান আল্লাহ তুমি কত দয়াময় ও রহমান আল্লাহ তুমি কত দয়াময় ও রহমান এই ভুবনে জপি সবে এই ভুবনে জপি সবে তোমারি গুণগান আল্লাহ তুমি কত দয়াময় ও রহমান আল্লাহ তুমি কত দয়াময় গো রহমান এই ভুবনে জপি সবে তোমারি গুণগান আল্লাহ তুমি কত দয়াময় গো রহমান আল্লাহ তুমি কত দয়াময় গো রহমান তারপর পাখার থেকে ঝরনা ঝরে সবই তোমার হুকুম চলে রাত থেকে چٹاؤں کن پایا کن حکم چل رات جائے چٹ پایا کن چبی اچھے ببے چبو کنے اچھے ببے تم اللہ تمہار আল্লাহ তুমি কত দয়াময় এই ভুবনে চুপি সবে এই ভুবনে চুপি সবে তোমারি গুণগান আল্লাহ তুমি কত দয়াময় সুন্দর কথা শুনবে চাঁদ থেকে আলো জ্বলাও বানিকে রাখো সবের মাথায় চাঁদ থেকে আলো জ্বলাও বানিকে রাখো সাপের মাথায় সে যে মোদের অবুদ মাওলা দুনিয়া আলোই করো জেলা তোমার হুকুমতে চলে তোমার হুকুমতে চলে দোনো জাহান আল্লাহ তুমি কত দয়াময় گ رہا بھائی رہو ماں بھو بنے جب سب بنے جب سب تم گنگا اللہ تم کا تو دیا بھائی او گو رہ ہمار کدی سر آدھی بس جمی ہمار سرشتی کو دیکھی ہمارے پا ر تانے تو مر پا لانے আল্লাহ তুমি কত দয়াময় ও গো রহমান আল্লাহ তুমি কত দয়াময় ও গো রহমান এই ভুবনে চুপি সবে এই ভুবনে চুপি সবে তোমারি গুণগান আল্লাহ তুমি কত দয়াময় ও গো রহমান আল্লাহ তুমি কত দয়াময় ও গো রহমান আল্লাহ তুমি কত দয়াময় ও গো